যখন ঘাসের শিশিরে দেখি স্বর্ণালীরও মায়াবী কান মেখে কত যে দর শিমুলের গালে বসে পাতি ঘুঘু ডাকে তখন আমার কি যে ভালো লাগে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে যখন ঘাসে শিশিরে দেখি স্বর্ণালীরও মায়াবী কণ্ঠে মেখে কত যে ধরো শিমুলের ডালে বসে পাতি গুগু ডাকে তখন আমার কি যে ভালো লাগে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে যখন ঘাসে শিশিরে দেখি রূপ মায়াবী কণ্ঠে মেখে কত যে দরদ শিমুলের ডালে বসে পাতি ঘুঘু ডাকে তখন আমার কি যে ভালো লাগে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে যখন সোনার শোষে দেখি ভোরে মনে হয় যেন এক রূপসী নারী ধান শাড়ি অপরূপ পড়ে আছে মা পড়ে আছে মা পড়ে আছে মা যখন পদ্মা পাড়ে দেখি রাখালের ছেলে সারা গায়ে ধুলো মাটি মাখে তখন আমার কি যে ভালো লাগে এ দেশটাকে এ দেশটাকে এ যখন ঘাসে শিশিরে দেখি স্বর্ণালেরও মায়াবি কণ্ঠে মেখে কত যে ধরো শিমুলের ডালে বসে পাতি ঘুঘু ডাকে তখন আমার কি যে ভালো লাগে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে যখন ঘুম থেকে উঠে শুনি উঠানের সোনা রোদে পড়ে কিচির মিচির করে শালিকের ঝা শালিকের ঝা শালিকের ঝা যখন উঠে সরষের ফুল ভালোবাসার গানে হৃদয়ের মান ধরে রাখে তখন লাগে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে দেশটাকে যখন ঘাসে শিশিরে দেখি স্বর্ণালেরু মায়াবী কণ্ঠে মেখে কত যে দরো শিমুলের ডালে বসে পাতি ঘুঘু ডাকে তখন আমার কি যে ভালো লাগে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে দেশটাকে যখন ঘাসে শিশিরে দেখি স্বর্ণালিরু মায়াবী কণ্ঠে মেখে কত যে ধরো শিমুলের ডালে বসে পাতি গুগু ডাকে তখন আমার কি যে ভালো লাগে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে এ দেশটাকে he de aquí, he está aquí, he de aquí, he está aquí, he aquí, aquí.